আবু হুরাইরা হ্রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে এক অভিযানে পাঠালেন কুরাইশদের দুজন লোকের নাম উল্লেখ করে আমাদেরকে বললেন তোমরা যদি অমুক অমুকের সাক্ষাৎ পাও তবে তাদেরকে আগুনে জ্বালিয়ে ফেলবে আবু হুরাইরা হ্রদিল্লাহ তালাহু বলেন অতপর আমরা রওনা করার প্রাককালে বিদায় গ্রহণ করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর নিকট উপস্থিত হলাম তখন তিনি বললেন আমি তোমাদেরকে অমুক অমুককে আগুনে জ্বালিয়ে ফেলতে নির্দেশ দিয়েছিলাম কিন্তু আগুনের শাস্তি দান করার অধিকার আল্লাহ ব্যতীত আর কারো নেই তাই তোমরা যদি তাদেরকে ধরে ফেলতে সক্ষম হও তবে তাদের উভয়কে হত্যা করবে